اللہ وبرکاتہ الحمد للہ نحمد علی رسول اما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال أيضا من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا আইলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত একুশতম বার্ষিক তাবলিগ ইস্তেমার সম্মানিত সভাপতি আইলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আল্লামা আসাদুল্লাহ গালিব আন্দোলন যুব সংঘ ও অন্যান্য সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ ইজতেমা উপলক্ষে আগত সর্বপর্যায়ের সম্মানিত সুদীমণ্ডলী প্রশংসা মাত্র সে আল্লাহ রব্বুল আলমিনের যার ঐকান্তিক মেহেরবাণীতে অত্যন্ত সুন্দরতম পরিবেশের মধ্য দিয়ে তাবলিগে ইজতেমার শুরু করা গেছে এবং আমরা সমস্ত প্রকার কর্মব্যস্ততা অপেক্ষা করে সমস্ত প্রকার আর্থিক মানসিক ক্ষয়ক্ষতিকে তুচ্ছ জ্ঞান করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আজকের এই মহতি সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক অর্জন করতে পেরেছি এজন্য অন্তরের স্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাসাল্লাম এবং তার সাহাবাজ মাইন্দের ওপর আমরা বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমাকে এমন একটি বিষয়ে কথা বলার জন্য আদেশ করা হয়েছে বিষয়টা শুধু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশেষ করে মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি শুধু মুসলমানরা নয় গোটা বিশ্বের সচেতন মানুষই জানে ইসলাম একটা শান্তির ধর্ম মোহতারাম আমিরে জামাতের উদ্বোধনে বক্তব্যের মাধ্যমে তিনি বহু কথার ভিতরে একটা বিষয় ইঙ্গিত দিয়ে গেছেন আমরা মুসলমানরা আমাদের ধর্ম সম্পর্কে পরিপূর্ণভাবে অকেফল নই এই অজ্ঞতার সুযোগে শান্তির ধর্ম ইসলামকে এক শ্রেণীর স্বার্থান্বাসী মহল ইসলামের দোহাই দিয়ে ইসলামের বিভিন্ন বিষয়ের অপব্যাখ্যা করে সাধারণ নিরীহ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে এবং সার্বিকভাবে গোটা জাতির কাছে মানব জাতি তথা পৃথিবীর কাছে ইসলামকে একটা কলঙ্কিত ধর্ম হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে যাচ্ছে তবে আমরা মুষ্টিমেয় কিছু মানুষ হলেও ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে যারা সচেতন আমাদেরই দায়িত্ব হলো আমাদের অন্য অন্য ভাইদেরকে এক্ষেত্রে সচেতন করে তোলার চেষ্টা করা যা হোক বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে বাংলাদেশও এই জঙ্গি বিষয় থেকে বিচ্ছিন্ন কোনো ভূখণ্ড নয় যদিও বরাবরই বাংলাদেশ এই ক্ষেত্রে পরিপূর্ণ শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় রাখতে চেয়েছে কিন্তু আন্তর্জাতিক চক্রান্তের কারণে আমাদের এই দেশেও অনেক অঘটন ঘটে গেছে ভূমিকা দীর্ঘায়িত না করে আমি এই ক্ষেত্রে সংক্ষিপ্ত একটা ইতিহাস বলে বাংলাদেশের প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে আহলাদিস আন্দোলনের ভূমিকা এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব মাত্র ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ইসলামের নামে ধর্মের নামে গোটা পৃথিবীতে জঙ্গিবাদের প্রকাশ্য উত্থান ঘটেছে রাশিয়াতে আমেরিকার মদদে বিগত কয়েক বছর আগে গোটা বিশ্ব যে দুইটা পরাশক্তি শাসন করত তারই অন্যতম পরাশক্তি আমেরিকা তার অপোজিট শক্তি রাশিয়াকে ভেঙে খান খান করার জন্য কথিত ওসামা বিন লাদেনকে ব্যবহার করে এই রাশিয়ার বিরুদ্ধে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল এবং এক পর্যায়ে তার নেতৃত্বে রাশিয়া ভেঙে খান খান হয়ে গিয়েছিল অখণ্ড পৃথিবীর বৃহত্তম একটা রাষ্ট্র পনেরো খণ্ডে ভেঙে বিভক্ত হয়ে গিয়েছিল এই বিষয়ে মূল নেতৃত্বে ছিল কথিত ওসামা বিন লাদেন এবং তার মদতদাতা ছিল অর্থদাতা ছিল অস্ত্রদাতা ছিল সার্বিক পরিকল্পনায় ছিল এই রাশিয়ার অপোজিট পরাশক্তি আজকের বর্তমান বিশ্ব মোড়ল আমেরিকা এক পর্যায়ে দেখা গেল ওসামা বিন লাদেন যখন আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তখন তারা হায় হতাশ করা শুরু করে দিল এই মুহূর্তে ওসামা বিন লাদেনকে নিয়ন্ত্রণ করা না গেলে পরবর্তীতে আমাদেরও অনেক সমস্যা আছে এজন্য তারা কথায় বলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের কৌশল অবলম্বন করল দু সালে নিজেদের দেশের সর্বোচ্চ বাণিজ্যিক টাওয়ার টুইন টাওয়ারে পরিকল্পিতভাবে বিমান হামলার মধ্য দিয়ে সেটাকে ধ্বংস করে ফেলল এবং গোটা বিশ্বের দরবারে পরিকল্পিতভাবে জানিয়ে দেওয়া হলো এই কাজটা করেছে ওসামা লাদেন এবং তাদের তৈরি করাই বলতে হবে কথিত আল কায়দা সন্ত্রাসী গ্রুপ এবং মুসলিম সন্ত্রাসী বলে তারা এই ওসামা বিন লাদেনের বাহিনীকে প্রসার দিতে শুরু করলো কথা ঠিক কি বেঠি অথচ ওসামা বিন লাদেন মুসলমানদের মডেল নয় ওসামা লাদেন কোনো ইসলামী নেতৃত্বও তিনি দিচ্ছেন না দিতেনও না এর আগে তার নামগন্ধ পর্যন্ত কেউ জানত না দু সাল থেকে দু সাল পর্যন্ত দশটা বছর পার হয়ে গেল আজও পর্যন্ত যদি সেই ওসামা বিন লাদেন বা তার বাহিনী সেই কাজ করে থাকে তবুও সর্বোচ্চ প্রযুক্তির ধ্বজাধারী সেই আমেরিকা আজও পর্যন্ত সেই টুইন টাওয়ারে কারা হামলা করেছিল তার স্পষ্ট প্রমাণাদি জাতির সামনে তুলে ধরতে পারে নাই অথচ টুইন টাওয়ারে হামলার অজুহাত করে একটা শিশু মুসলিম রাষ্ট্র আফগানিস্তানকে ধ্বংস করা হলো ব্যাপক মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র আছে এই অজুহাতে অন্য একটা মুসলিম রাষ্ট্র ইরাককে ধ্বংস করে ফেলা হলো আজও পর্যন্ত সেখানে দিনের পরে দিন আপনার আমার মতো নিরীহ সাধারণ মুসলমানের রক্ত ধরছে ওই তাদের বৃষ্টির মতো ফেলা বোমা বর্ষণের মধ্য দিয়ে কথা ঠিক কেনা অথচ এ কথা কোনো ইতিহাস নাই আল্লাহ রসুলের জামানায় চারজন খলিফার জামানায় বা অন্য অন্য ইসলামী নেতৃত্বে এমন কোনো ঘটনা ঘটে নাই যেখানে মুসলমানরা আগ বাড়িয়ে কোথায় আক্রমণ করেছে ইসলামে জিহাদ ফরজ করেছে সত্য কিন্তু জিহাদের অর্থ এই নয় যে কোনো নিরাপরাধ নিরীহ মানুষের উপরে হামলা করতে হবে তাকে জোর করে ইসলামে দীক্ষা গ্রহণ করাতে হবে এই বিধান কোনো দিন ইসলাম বলে নাই এবং রসুল থেকে শুরু করে কোনো ইসলামী নেতৃত্ব এই রকম পদক্ষেপ গ্রহণ করে নাই অর্থাৎ ইসলাম পরিপূর্ণ একটা শান্তির ধর্ম এমনি ভাবে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি সময়ের দিকে লক্ষ্য করে আমি বিস্তারিত আলোচনায় যেতে পারবো না তবে একেবারে সিটে ফোটার দু একটা কথা না বললেও বিষয়টা পরিষ্কার হবে না গোটা বিশ্বের বিভিন্ন দেশে বহু জঙ্গি গ্রুপ কাজ করছে অনেকেই তাদের ন্যায্য অধিকার দাবির অধিকার আদায়ের জন্য কাজ করছে অনেকেই নিজেরা বড় বড় রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার আকাঙ্ক্ষায় সংগ্রাম করছে কিন্তু যেখানে মুসলমানরা এই কাজটা করছে তাদেরকে ওই পাশ্চাত্য পরাশক্তি ইহুদি খ্রিস্টানদের পাতানো এবং মদতপুষ্ট বহুমুখী মিডিয়াগুলো শুধুমাত্র মুসলিম আন্দোলনকারীদেরকেই জঙ্গি হিসেবে আখ্যায়িত করে থাকে এছাড়া অন্য অন্য যারা গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কাজ করে তাদের কিন্তু কেউই জঙ্গি হিসেবে আখ্যায়িত করে না কথা ঠিক কি বেঠিক উদাহরণ দিলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারব আমাদের পার্শ্ববর্তী বৃহত্তর রাষ্ট্র ভারতে বহু জঙ্গি গ্রুপ আছে কিন্তু কোন মিডিয়াতে ওই সমস্ত জঙ্গি গ্রুপকে ওই সমস্ত আন্দোলনকারী সংগঠনকে জঙ্গি হিসেবে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয় না বাংলাদেশের উত্তরে এবং পূর্বে এই ভারতের যে সাতটা প্রদেশ আছে যাদেরকে সেভেন সিস্টার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এই সেভেন সিস্টার বৃহত্তর ভারত থেকে আলাদা হওয়ার জন্য আলফা বাহিনী মাওবাদী গেরিলা বা এইরকম বহু বাহিনী তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে অথচ কোনো মিডিয়া তাদেরকে কোনো অবস্থাতেই জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে না কিন্তু দুঃখজনক হলেও সত্য ওই ভারতে যখন কাশ্মীরের মানুষ তাদের ন্যায্য অধিকার দাম আদায়ের লক্ষ্যে তাদের নিজস্ব ভূখণ্ড স্বাধীনতার লক্ষ্যে সংগ্রাম করে যায় তখন পাশ্চাত্য মিডিয়া সহ সমস্ত মুসলিম বিরোধী অপশক্তিগুলো ওই কাশ্মীর স্বাধীনতাকারী আন্দোলনকে তারা জঙ্গি আন্দোলন হিসেবে চিহ্নিত করে থাকে দীর্ঘদিন আগে এই কাশ্মীরে আন্তর্জাতিকভাবে আলোচনা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে সেখানে এই প্রস্তাব এসেছে যে কাশ্মীরের জনগণের ভিতরে গণভোট দিতে হবে তারা যদি ভারতের সঙ্গে থাকতে চায় গণভোটের মাধ্যমে রায় প্রকাশ করবে তারা যদি স্বাধীন হতে চায় তাহলেও গণভোটের মাধ্যমে রায় প্রকাশ করবে কিন্তু আজও পর্যন্ত দীর্ঘ তিরিশ চল্লিশ বছর পার হয়ে গেল জাতিসংঘের সেই প্রস্তাব আজও পর্যন্ত ভারত মানে নাই এক্ষেত্রে আমেরিকা রাশিয়া ব্রিটেন তথা ওই পরাশক্তিগুলো কোনোদিন কোনো কথা বলে না অথচ মাত্র কয়েকদিন আন্দোলন করার কারণে ইন্দোনেশিয়াতে যখন পূর্ব তিমরের কিছু খ্রিস্টান জনগণ স্বাধীনতার আন্দোলন শুরু করে দিল ওই জাতিসংঘের পক্ষ থেকে সেখানেও গণভোটের ব্যবস্থা করে দেওয়া হলো এবং মাত্র এক দুই বছরের ব্যবধানেই সেই পূর্ব তিমুরে গণভোট অনুষ্ঠিত করে সেই অংশটাকে বৃহত্তর মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া থেকে খুব অল্প সময়ের ব্যবধানেই আলাদা করে দেওয়া হয়েছিল এই ইতিহাস আপনারা সবাই জানেন এটা আন্তর্জাতিকভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ছাড়া আর কিছুই নয় আজকের দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক কাল ধরে ফিলিস্তিন তার ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে তারা বিভিন্ন সংগঠনে স্বতন্ত্রভাবে স্বাধীনতা আন্দোলন করে যাচ্ছে তাদেরকে এই পাশ্চাত্য পরাশক্তিগুলো বিভিন্নভাবে কণ্ঠাসা করে রেখেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী দিয়ে দিনের পরে দিন রাতের পরে রাত তাদের ভূখণ্ড পর্যায়ক্রমে দখল করে নিচ্ছে এবং ওই ফিলিস্তিনের নিরীহ নারী পুরুষ শিশু সবাইকে নির্বিচারে তারা হত্যা করে চলেছে পাশ্চাত্যের বা ওই বড় বড় মোড়লদের এক্ষেত্রে কোনো মাথা ব্যথা নাই শুধু তাই নয় যারা ওই ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন করে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে ওই হামাস গ্রুপকে বলা হচ্ছে ইসলামী জঙ্গি সংগঠন ফাতাকে বলা হচ্ছে ইসলামী জঙ্গি সংগঠন অথচ ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী যারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদেরকে সন্ত্রাসী বলা হয় না এমনকি ইসরায়েলের যারা সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিয়ে থাকে পর্যায়ক্রমে তারা ওই আমেরিকা রাশিয়া ব্রিটেন ওদের মদদে ওই সমস্ত বড় বড় সন্ত্রাসী বাহিনীর লিডারদেরকে এই পর্যায়ক্রমে ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী অন্যান্য বড় বড় পদে আসীন করে তাদেরকে পুরস্কৃত করা হয় উনিশশো সালে সর্বপ্রথম ওই ইসরায়েলে যে প্রথম যে জঙ্গি সংগঠনটা তৈরি হয়েছিল সেই জঙ্গি সংগঠনের তিনি লিডার ছিলেন তাকেই পরবর্তীতে ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছিল শুধু তাই নয় জাতিসংঘের পক্ষ থেকে বা নোবেল বাহিনীর মানে কমিটির পক্ষ থেকে উনিশশো চুয়াত্তর বা আটাত্তর সালে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল এই ইতিহাস আমরা অনেকেই জেনে রাখি এটা মুসলমানদের বিরুদ্ধে একটা পরিষ্কার চক্রান্ত ছাড়া আর কিছুই নয় গত তিন দিন বা চার দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোতে যেভাবে গণ আন্দোলন শুরু হয়ে গেছে সেখানে অন্য অন্য রাষ্ট্র মিশরকে দেখে তারা তাদের রাষ্ট্রের নিরাপত্তা শৃঙ্খলা বা অন্য অন্য শক্তি সঞ্চয় করছে ওই সমস্ত ইন্টারনেট বা বিভিন্ন বিষয়ের পরে কড়াকড়ি আরোপ করছে গত তিন চার দিন আগে যারা সচেতন মানুষ পত্র পত্রিকায় মিডিয়ায় দেখেছেন কয়েক হাজার কোটি ডলার আমেরিকার প্রেসিডেন্ট সেখানে বরাদ্দ করেছেন যাতে ওই সমস্ত মিডিয়াগুলো ওই সমস্ত ইন্টারনেট বা ওয়েবসাইটগুলো সজাগ থাকে বা তার উপরে কোনো প্রভাব বিস্তার না করতে পারে সেই কাজ তারা এখনো পর্যন্ত করে যাচ্ছে তাদের মূল উদ্দেশ্য হলো এই যে এই মধ্যপ্রাচ্যে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে এদেরকে পর্যায়ক্রমে ধ্বংস করে ফেলা তাদের ওই আকিদা থেকে তাদের ওই আদর্শ থেকে বিচ্যুত করে সেখানে পাশ্চাত্যের আমদানি করা গণতন্ত্র এবং গণতন্ত্রের নামে নির্বাচন মারামারি কাটাকাটি হত্যা লুণ্ঠন আগুন ধরাও জ্বালাপোড়া ইত্যাদি রাজনীতি ওই মধ্যপ্রাচ্যে চালু করার জন্যই তারা যথা সর্বস্ব ব্যয় করে চলেছে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্র এই রাষ্ট্র ওদের নজরের বাইরে নয় এই রাষ্ট্রটা বরাবরই অত্যন্ত শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করছে এই দেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের ভিতরে কোনো প্রকার মারামাটি কাটাকাটি কোনো কিছুই হয় না যেমন মুসলমান মুসলমানে হয়ে থাকে তেমনি পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে অন্যদের সাথে স্বাভাবিকভাবে হয়ে থাকে কিন্তু ভারতে বলেন বা রাশিয়ায় বলেন বা চীনে বলেন বা ফ্রান্সে বলেন অন্য অন্য জায়গায় ভিন্ন ধর্মাবলম্বীর উপরে যেভাবে অত্যাচার নির্যাতন উৎপীড়ন করা হয় বাংলাদেশে আমি মনে করি তার দশমিক শূন্য শূন্য শূন্য শূন্য এক পার্সেন্ট হয় বলে আমি বিশ্বাস করি না কথা ঠিক কে বে ঠিক অথচ আজকের এই রাষ্ট্রটাকে সাম্প্রদায়িক রাষ্ট্র বলা হচ্ছে আরও অনেক কিছু বলা হচ্ছে এ বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এটাও কিন্তু আন্তর্জাতিক একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয় আমরা মুসলমান আমাদের ধর্ম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখতে হবে তা না হলে ওই রকম কবলেও আমরা পড়ে যাব ইতিমধ্যেই কিছু অবুজ এবং স্বার্থান্বাসী মহল ওই বাইরের চক্রান্তে পড়ে এদেশে অনেক অঘটন ঘটিয়েছে বিশ্বের দরবারে এই বাংলাদেশকে বিভিন্নভাবে তারা কলঙ্কিত করার চেষ্টা করেছে এ বিষয় থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে একটা বিষয় আমি পরিষ্কারভাবে বলতে চাই মুসলমানরা জিহাদে বিশ্বাস করে জিহাদ আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান এই জিহাদকে অস্বীকার করার সুযোগ কোনো মুসলমানের নেই কোনো মুসলমান যদি বলে আমি জিয়াদকে বিশ্বাস করি না তাহলে সে আর মুসলমান থাকতে পারবে না তবে জিহাদের অপব্যাখ্যা করলে হবে না পবিত্র কোরআনে এবং সই হাদিসে জিহাদ সম্পর্কে হাজারো হাজারো নির্দেশনা চলে এসেছে এক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে কোনো অবস্থাতেই বিভ্রান্তির ভিতরে ঢুকলে হবে না একই রকম জিনিস দেখে এটাকেও জেহাদ বললে হবে না জেহাদ একটা অত্যন্ত সুন্দর জিনিস এবং জেহাদের মাধ্যমে একটা সত্য প্রতিষ্ঠিত হয় কোনো অবস্থাতেই জেহাদের মাধ্যমে মিথ্যা বানোয়াট বা অন্য কোনো বাতিল কিছু প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয় যা হোক আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই <clears throat> জিহাদ মূলত ওই ওই ক্ষেত্রে বোঝানোর জন্য দুই ভাগে আমি বিভক্ত করতে পারি একটা হলো এই নিরস্ত্র জেহাদ যেমন আমরা প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করি কথার মাধ্যমে জেহাদ করি কলমের মাধ্যমে জেহাদ করি এই যে জেহাদগুলো এই জেহাদ করতে গেলে কোনো প্রকার অস্ত্র প্রয়োজন হয় না এই নিরস্ত্র জেহাদ এই এটাও কিন্তু ইসলামে অত্যন্ত জোরালো একটা জেহাদ আবার দিক থেকে জিহাদের একটা ভাগ আছে সশস্ত্র জেহাদ এই সশস্ত্র জিহাদের অপর নাম হলো কেতাল এটাও ইসলাম স্বীকৃত এবং ইসলামী পরিভাষা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই ক্ষেত্রে পরিষ্কার নির্দেশনা এসেছে আমাদের বুঝতে হবে এই আমার এই যে বিষয়টা উল্লেখ করলাম নিরাস্ত্র জেহাদ এবং সশস্ত্র জেহাদ নিরাস্ত্র জেহাদ যে কোনো মানুষ যে কোনো স্থানে যে কোনো সময়ে যে কোনো পরিবেশে করতে পারে এতে কোনো বাধা নেই সর্ব অবস্থায় নিরস্ত্র জেহাদ জাহেজ কিন্তু যখনই আপনি আমি সশস্ত্র জেহাদ করব তখন তার প্রেক্ষাপট প্রয়োজন হবে তার নেতৃত্ব প্রয়োজন হবে তার নীতিমালার প্রয়োজন হবে যখন তখন যে সে যেখানে সেখানে সশস্ত্র জেহাদ করার অধিকার বা সুযোগ রাখে না সশস্ত্র জেহাদ করতে গেলে রাষ্ট্রের অনুমতি প্রয়োজন রাষ্ট্রের নেতৃত্বে নেতৃত্ব প্রয়োজন পরিবেশ প্রয়োজন এবং যে কোনো ব্যক্তির উপরে যখন তখন সশস্ত্র জেহাদ করা ইসলাম সমর্থন করে না বুখারে মুসলিম সহ বহু হাদিসের ভিতরে স্পষ্ট প্রমাণ এসে গেছে আল্লাহ রসুল যখন সাহাবাদেরকে যুদ্ধে পাঠিয়েছেন সেখানেও কয়েকটা নির্দেশনা দিয়েছেন বলেছেন সেখানে যে প্রথমে তোমরা প্রকাশ্যভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে দাওয়াত কবুল করলে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না এক নম্বর দুই নম্বর হলো যদি দাওয়াত কবুল না করে তাহলে তাকে প্রস্তাব দিতে হবে যে তুমি আমাদের বস্যতা স্বীকার করে নাও রাষ্ট্র আনুগত্য স্বীকার করে নাও এবং আমাদের ট্যাক্স দাও জিজিয়া প্রদান করো এই ক্ষেত্রে যদি তারা সম্মত হয়ে যায় তাহলে ওদের উপরে অস্ত্র পরিচালনা করা ইসলামে জায়েজ নয় যদি সেক্ষেত্রেও তারা অস্বীকার করে থাকে তারপরে তিন নম্বরে যে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে নসে তার কোনো মানুষের বিরুদ্ধে কোনো গ্রুপের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ইসলাম জায়েজ বলে না এই বিভ্রান্তি আমাদের ভিতরে আসে আমরা যে কোনো কিছুকে হক প্রকাশ করতে চাই হক বলাটাই যেন মনে করি আমার দায়িত্ব কিন্তু হাদিসের ভিতরে আল্লাহ রব আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন মান রামেন ফাইল্লাম লেসানিহি ইমান সত্য কথা বলতে হবে নেহি আনিল মুনকার করতে হবে তবে সব ক্ষেত্রে সর্বাবস্থায় নয় আল্লাহ রসুল এখানে পরিষ্কার ভাষায় বললেন যদি তোমার সামনে কোনো অন্যায় কাজ হয় তাহলে তুমি তাকে হাত দ্বারা নিষেধ করো সেক্ষেত্রে তোমার যদি ক্ষমতা না থাকে তাহলে মুখের দ্বারা নিষেধ করো যদি সেক্ষেত্রেও ক্ষমতা না থাকে শেষ পর্যন্ত অন্তর দ্বারা ঘৃণা করো ওয়াদা কাজাফুল ইমান এটাই হলো দুর্বল ইমানের পরিচয় সুতরাং এই বিভ্রান্তি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে পরিশেষে বলতে চাই বাংলাদেশে দু সাল থেকে এ পর্যন্ত আমরা একটা বিষয় লক্ষ্য করেছি এক শ্রেণীর বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যারা প্রকাশ্যভাবে পাশ্চাত্যের মদদে এই বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ চালিয়েছে তাদের সেই কার্যকলাপকে সুপরিকল্পিতভাবে আহল হাদিসদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কথা ঠিক কে বেঠে আমরা দীর্ঘদিন ধরে বাংলার জমিনে আহল আন্দোলন করে যাচ্ছি আহলাদিস আন্দোলন যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি স্পষ্ট কোনো গোপনীয় বিষয় নয় অথচ আমাদের বিরুদ্ধেই বিভিন্নভাবে এই জঙ্গিবাদের ক্ষেত্রে কথা বলা হয়েছে মোহতারা আমিরে জামাত সহ সাংগঠনিক প্রক্রিয়ায় আহলাদিস আন্দোলন বাংলাদেশেই সর্বপ্রথমেই তারা এই জঙ্গিবাদের বিরুদ্ধে মুখ খুলেছিল তাদের আগে অন্য কেউ মুখ খুলেছে বলে আমি জানি না আমি আপনাদের সম্মুখে একটি পরিসংখ্যান দিতে চাই ব্যাপক পরিসংখ্যান দেওয়া যাবে এই মুহূর্তে বিশেষ করে মহতারা আমির জামাত এই বাংলার জমিনে জঙ্গিবাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন বিফোর অ্যারেস্ট এই বিষয়টাই শুধু আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব এবং ওই ক্ষেত্রে তিনি কি কি বলেছিলেন সে বিষয়ে এই মুহূর্তে আমার বলার সুযোগ বা সময় নাই আহলাদির যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি একটা বই লিখেছেন গতবারই প্রকাশিত হয়েছে এখানে ওই সমস্ত বিষয় বিস্তারিত আছে আপনারা এখানে সংগ্রহ করতে পারবেন তবে আমি শুধু তারিখ এবং সময়টা প্রকাশ করে যাচ্ছি মোহতারা আমির জামাত সর্বপ্রথমেই এই জঙ্গিবাদের বিরুদ্ধে দু সালের আগস্টে মাসিক তাহারিকের মাধ্যমে ফতোয়া দিয়েছিলেন যে এই জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না অতঃপর তিনি দু সালে মাসিক তাহারিকে দিন কায়েমের সঠিক পদ্ধতি এই শিরোনামে বিস্তারিত একটা দর্শ লিখেছিলেন অতঃপর দু সালে এই বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে ওই বিষয়টাকে আরও বেশি বড় করে তিনি দিন কায়েম ইকামতে দিন পদ ও পদ্ধতি এই শিরোনামে স্বতন্ত্র একটা বইও প্রকাশ করেছেন এছাড়াও তিনি সাতক্ষীরা আব্দুর রাজাক পার্কে উনিশশো সালের বক্তব্যে বলেছিলেন এর বিরুদ্ধে তাবলিগ ইস্তেমা দু হাজার দুই আঠাশে ফেব্রুয়ারি এইখানের স্টেজে তিনি বলেছেন তাবলিগ ইস্তেমা দু হাজার তিন একই বিষয়ে তার পুনরাবৃত্তি ঘটেছে আহলাদি যুব সংঘের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন ঢাকায় দু সালের পঁচিশে মে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন দু সালের পাঁচই নভেম্বর নওদাপাড়ায় জুমার খুদ্বায় তিনি এর বিরুদ্ধে কথা বলেছেন দু সালের আঠারোই ফেব্রুয়ারি অর্থাৎ যেদিন তাকে গ্রেপ্তার করা হচ্ছে তার আগের জুম্মাতেও তিনি এই জঙ্গিবাদের বিরুদ্ধে স্পষ্টভাবে খুদ্বায় বক্তব্য রেখেছেন অথচ এই ব্যক্তিকেই শেষ পর্যন্ত সেই জঙ্গিবাদের মিথ্যা অপবাদেই গ্রেপ্তার করা হলো কত বড় জনক একবার চিন্তা করলেই বোঝা যায় শুধু তিনি নন সাংগঠনিক প্রক্রিয়ায় বিভিন্নভাবে আমরা সারা দেশব্যাপী আমাদের নেতা কর্মী জেলা বা অধস্তন সংগঠনকে বিভিন্নভাবে এই জঙ্গিবাদের ক্ষেত্রে সতর্ক করে দিয়েছি তার দু একটা বিষয়ে উল্লেখ করছি দু সালের তেরোই আগস্ট আজকের দিনে বারবার আমাদের সম্মুখে উপস্থাপনা করছেন অধ্যাপক জালাল উদ্দিন তার স্বাক্ষরিত একটা চিরিতে সর্বপ্রথম আহলাদির যুব সংঘ এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সর্বস্তরের নেতা কর্মী দায়িত্বশীল ভাইদেরকে আমরা সতর্ক করে দিয়েছিলাম দু সালের নয়ই নভেম্বর আন্দোলন ও যুব সংঘের যৌথ স্বাক্ষরে পরিপত্র জারি করা হয়েছিল দু সালের উনিশে আগস্ট আন্দোলন যুব সংঘের যৌথ স্বাক্ষরে পত্র গিয়েছিল দু সালের উনত্রিশে জুলাই আন্দোলনের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এছাড়াও বিভিন্নভাবে আমাদের নেতা কর্মী দায়িত্বশীলরা বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রোগ্রাম প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন সর্বক্ষেত্রে আমরা কিন্তু সোচ্চার ছিলাম আহলাদের যুব সংঘ আহলাদের আন্দোলন কোনো অবস্থাতেই এই কথিত সন্ত্রাসী পদ্ধতির সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয় অথচ দুঃখজনক হলো সত্য বুধর পিণ্ডে বুধর ঘরে চাপানোর জন্য আহলাদি আন্দোলনকে বাংলার যুবক থেকে নিশ্চিন্ন করার জন্য যারা এই সর্বপ্রথম আহলাদিস এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলল তাদেরকেই একমাত্র তাদেরকেই তৎকালীন সরকার গ্রেপ্তার করে বিরাট এক নাটক জাতির সামনে উপস্থাপন করেছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং আপনার মতো আপনাদের মতো সাধারণ মানুষের প্রাণ খোলা দোয়ার বদৌলতে বাংলার জমিনে দু সাল থেকে এই দু সালের আজকের এই সতেরোই ফেব্রুয়ারি বা আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এখনো পর্যন্ত আহলাদি যুব সংঘের কোনো নেতাকে কোনো কর্মীকে কোনো সমর্থককে ওই ধরনের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয় প্রমাণ করা সম্ভব হয় নাই কিন্তু কেন কেন বাংলাদেশে এই ত্রাস ছড়ানো হয়েছিল আয়লাদিসদের নামে আমরা যখন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে গোপালগঞ্জ থেকে আমাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে যখন ফেরির উপরে আমাদের গাড়ি উঠছে আমাদের পুলিশ আমাদের গাড়ির গ্লাসগুলো বন্ধ করে দিচ্ছে গরমের সময় গরম লাগছে ওই মুহূর্তে আমরা বলছি ভাই একটু গ্লাসটা নামিয়ে দেন আমরা একটু বাতাস আসুক বলছেন যে না ভাই এই মুহূর্তে যদি আপনাদের সম্মুখ সাথে কেউ কথা বলে তাহলে আমি নিরীহ একজন কর্মচারী আমার চাকরি চলে যাবে গত কদিন আগে আপনারা রাজশাহী কোর্টে যে সাংবাদিকদের সামনে কথা বলেছিলেন এজন্য ওই কোর্টে ওই দিন যতগুলো পুলিশ ছিল সরকারের পক্ষ থেকে তাদের উপরে পানিশমেন্ট নেওয়া হয়েছে আমাদের নিরীহ সাধারণ কর্মী ভাইরা মমতার আমিরে জামাত সহ আমাদের মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় পোস্টার মেরেছে সাতক্ষীরায় পনেরো বিশটা ছেলেকে তারা ওই পোস্টার মারার অপরাধে দীর্ঘদিন কারাগারে আবদ্ধ করে রেখেছিল আমাদের মুক্তির দাবিতে পল্টন ময়দানে আপনারা জনসভা করছিলেন সেখানেও বলতে গেলে সরকারিভাবে সেই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছিল সিরাজগঞ্জে যখন আমরা কোর্টে হাজির হচ্ছি সেখানকার এক হানাবি ভাই আমাদের প্রতি মহাব্বত করে কোটের বিভিন্ন জনগণের ভিতর থেকে তিনি যখন আমাদের কাছে একটা খাদ্য প্যাকেট দিচ্ছিলেন ফলের প্যাকেট দিচ্ছিলেন এই অপরাধে ওই নিরীহ হানাফি ভাইটাকে ধরে কয়েক দিন তাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল এমনই একটা ভাব দেখানো হয়েছিল এই বাংলাদেশে ডক্টর গালিব জঙ্গি সংগঠনের একমাত্র হোতা এবং তাকে গ্রেপ্তার করে তৎকালীন সরকার মনে করেছিল যে বিরাট একটা ফায়দা লুটে ফেলেছি বিরাট একটা কাজ করে ফেলেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের চক্রান্ত অত্যন্ত কঠিন চক্রান্ত সমস্ত পৃথিবীর মানুষের চক্রান্তের কাছে মানে তার চক্রান্তের কাছে পৃথিবীর কোনো মানুষের চক্রান্ত কিছুই না এই জন্য আজকের আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি ওই দিন যারা আহলাদিস আন্দোলনকে নস্বাত করার জন্য আহলাদিস সাধারণ নিরীহ ভাইদেরকে কলঙ্কিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল আজকের আল্লাহর পক্ষ থেকে বিভিন্নভাবে তাদের উপরে আজাব গজব এবং বহুমুখী সমস্যা তারা সমস্যায় তারা নিপতিত হয়েছে যা হোক আমি আপনাদের সম্মুখে সর্বশেষ একটা বিষয় স্পষ্ট ভাষায় বলেই আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি আহলাদেশ আন্দোলন জন্মগত জন্ম থেকে আজ পর্যন্ত যে লক্ষ্য উদ্দেশ্য যে মূলনীতি যে কর্মসূচি নিয়েছিল আজকেরও সেই লক্ষ্য উদ্দেশ্য সেই মূলনীতি সেই কর্মসূচির উপরে অটুট আছে আইলাদিস যুব সংঘের কোনো প্রোগ্রাম গোপনীয় প্রোগ্রাম নয় আইলাদিস আন্দোলনের কোনো প্রোগ্রাম গোপনীয় প্রোগ্রাম নয় সুতরাং আইলাদিস আন্দোলন যুব সংঘ করতে আপনারা কোনো অবস্থায় ওই ধরনের সংকীর্ণতায় ভুগবেন না প্রশাসন সহ অন্যান্য ইন্টেলেকচুয়াল মহলে আমার আহ্বান আইলাদিস সম্পর্কে এই ভ্রান্ত ধারণার অবসান ঘটান আহলাদেশ রায় এই বাংলাদেশে আমি বলবো শান্তিপূর্ণ সংগঠন যারা করে তাদের শীর্ষে যারা আছে তাদের ভিতরে আহলাদেশ আন্দোলন এক নম্বরে বললেও ভুল হবে না কেননা আমাদের নেতা সাড়ে তিন বছর জেল খেটেছেন আমাদের কোনো কর্মীরা কোনো জায়গায় একটা গাড়ির গ্লাস ভাঙে নাই একটা দোকানে ভাঙচুর করে নাই কোনো জনগণকে হয়রানি করে নাই কোথাও কোনো যানমালের ক্ষয়ক্ষতি বা সম্পদের হানি ঘটায় নাই আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করে গেছি আবারও করবো ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আহলাদিস আন্দোলনের বিরুদ্ধে এই ধরনের কোনো চক্রান্ত এসে যায় আহলাদিস আন্দোলনের নিরীহ নেতা কর্মীরা কোনো অবস্থাতে চুপ করে বাড়িতে বসে থাকবে না তাই চক্রান্ত কায়রা সাবধান হয়ে যান আহলাদিস আন্দোলন আল্লাহর কবুল করা একটা আন্দোলন এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক ষড়যন্ত্রকারীকে উপযুক্ত শিক্ষা দিবেন এ বিশ্বাস আমরা করি পরিশেষে আমি সকলকে আমার পক্ষ থেকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার এলোমেলো কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত